السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার উম্মাকে সঠিক পথে প্রদর্শনের জন্য বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন তার একটি অন্যতম নির্দেশনা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিসে বহু ধরনের শিক্ষণীয় কাহিনী রয়েছে যে কাহিনীসমূহ আমাদেরকে ইসলামের সঠিক ও সুন্দর পথে পথ দেখায় যে কাহিনী সমূহ আমাদেরকে আখিরাতমুখী করে তোলে যে কাহিনী সমূহ আমাদেরকে অমুসলিম ও মুসলিমের মাঝে পার্থক্য বোঝা সহজ করে দেয় আমরা আপনাদের সামনে আজকে একটি ছোট্ট সহিহুল বুখারি ও মুসলিমের হাদিসের কাহিনী তুলে ধরতে চাই প্রসিদ্ধ সাহাবি আমিরুল মিনীন আমার উবনুল খত্তাব রদিয়াল্লাহ তালা আনহু তিনি একদিন রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের ঘরে গেলেন তিনি দেখলেন যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি একটি খেজুরের তৈরি খেজুরের পাতা দিয়ে তৈরি করা চাটায় সেটাই হচ্ছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের বিছানা সেই বিছানায় তিনি শুয়ে রয়েছেন এবং মাথার নিচে রয়েছে একটি বালিশ যে বালিশটি সেটিও চামড়া এবং খেজুরের ভিতরে খেজুরের পাতা বা খড়কোটা সেগুলি ভরে দিয়ে তৈরি করা হয়েছে বালিশ এ ধরনের একটি বালিশ যার ভিতরে খেজুরের পাতা ও খড়কোটা আর বিছানা সেটি হচ্ছে খেজুরের পাতার তৈরি করা একটা চাটাই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এমনই বালিশ ও বিছানা দিন যাপন করেন আমিরুল মিনীন অমর রদিয়াল্লাহ তাল আনহু রসুল সাল্লাহ আলী হোসাল্লামের এই অবস্থা দেখলেন তিনি দেখলেন যে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের চেহারায় তার পিঠে তার পার্শ্বদেশে যেন সেই খেজুরের চাটায়ের দাগ বসে গেছে এ দেখে অমর রদিয়াল্লাহ তালা আনহু তিনি নিজেকে ধৈর্য ধারণ করাতে পারলেন না তিনি কেঁদে ফেললেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম জিজ্ঞাসা করলেন মায়ুব কি কা হে ওমার কি কারণে তুমি কাঁদছ তোমাকে কিসে কাঁদাচ্ছে কি কারণ একটু বলো ওমর রাজিয়াল্লাহ বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আজকে সেই রোম পারস্যের সম্রাট যারা কেসরা কৈসার যারা তারা কি ভোগ বিলাস শান শৌকতে জীবনযাপন করছে অথচ আপনি হলেন উল্লাহ আল্লাহ সুবাহ মনোনীত পছন্দনীয় তার পক্ষ থেকে প্রেরিত পৃথিবীর সমগ্র মানুষের জন্য রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন আর আপনি কি দুর্দশা জীবনযাপন করছেন নেই আপনার বিছানা নেই আপনার বালিশ নেই আপনার ঘর অথচ যারা আল্লাহকে মানে না এরপরেও আল্লাহ সুবহানা হওয়া তালার নেয়ামতে তারা কি শান্তিময় জীবন যাপন করছে অমর রদিয়াল্লাহ আনহু যখন এভাবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বললেন যে আপনি আল্লাহ সুবহানা হওয়া তালার রাসুল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে আপনার এই মর্যাদা হওয়া সত্ত্বেও আপনি কঠিন দুর্দশায় জীবনযাপন করছেন এ দেখেই আমি আজকে ব্যথিত হলাম বা আমার কান্না পেল রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম অমর রাজি আল্লাহকে বললেন আমা চারদা আংচাকুন আল্লাহমুদ্দুনিয়া ওয়ালানা আল আখেরা হে অমার কি মনে করো তুমি তুমি কি এতে সন্তুষ্ট নও যে সেই রোম পারস্যের সম্রাট যারা তারা এ দুনিয়ায় অনেক ভোগ বিলাসী জীবনযাপন করছে ঠিকই কিন্তু তাদের জন্য হলো এই দুনিয়াই শুধু আখেরাত তাদের জন্য নয় আখেরাতে তাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি সে বিশাল জীবনে তাদের জন্য শান্তি বলতে কিছুই নেই ওয়ালানা আল আখেরা আর পার্থিব জীবনে আমরা একটু কষ্ট সহ্য করলেও আমাদের জন্য প্রস্তুত সেই আখেরা আমাদের জন্য সেই বিশাল নিয়ামত আল্লাহ সুবাহ প্রস্তুত করে রাখা সেই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েসের পরিবেশ আমাদের জন্য যা সীমাহীন জীবনে আমরা সেটা ভোগ করব রাসুল সাল্লাহ হুসাল্লাম অমর রদিয়াল্লাহকে এ বলেই সান্ত্বনা দিলেন অন্য আরেকটি বর্ণনায় এসেছে সহি বুখারি ও মুসলিমের অমর রদি আল্লাহ তালা আনহু তিনি আবার একটু তাকালেন ঘরের উপরের দিকে একটু তাকালেন দেখলেন যে আসলে ঘরের উপরেও দেখার মতো তেমন কিছুই নেই ঘরটিও তৈরি করা হয়েছে মাত্র তিনটি খুঁটি দিয়ে সেই খেজুরের পাতা দিয়ে এই ঘর তৈরি করা হয়েছে সেখানেই বসবাস করেন মুসলিম বিশ্বের যিনি সম্রাট মুসলিম সাম্রাজ্যের যিনি প্রেসিডেন্ট মুসলিম সাম্রাজ্যের যিনি নেতা গোটা বিশ্বের মানবের জন্য যিনি নেতা হিসেবে প্রেরিত হয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এমনই একটি খেজুরের ডাল ও পাতা দিয়ে তৈরি করা জীর্ণ শীর্ণ ঘরে তিনি বসবাস করেন এ কঠিন অবস্থা দেখেও অমর রাজিয়াল্লাহ আনহু রসুল সাল্লাহ আলি সাল্লামকে বললেন অদুল্লাহ আলা উম্মাতিক فإن فارس والروم وسع عليهم وأعتوا الدنيا وهم لا يعبدون الله বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমরা হয়তো ইসলাম প্রাথমিক যুগে রয়েছি অনেক কষ্টে দিনাতে পাদ করছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ সুবহানা হুয়া তালা যেন আপনার উম্মাদকে তাদের মাঝে সচ্ছলতা দান করেন কারণ আজকে রোম পারস্য যারা আল্লাহর আবাদত করে না আল্লাহকে মানে না আল্লাহর পথে চলে না এর পরেও তারা কি ধরনের সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসে আরাম আয়েসে জীবনযাপন করছে অথচ তারা আল্লাহকে মানে না আল্লাহর কোনো আবাদত করে না যখন এই অমার রদিয়াল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে এই অনুরোধ জানালেন যে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন যারা আল্লাহর এবাদত করে আল্লাহর দিন মেনে চলে তারা যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে দুনিয়াতে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম একটু সহজভাবে বসেছিলেন অমর রদি আল্লাহ কথা শুনে তিনি আরো শক্ত হয়ে বসলেন বসার পরে তিনি বললেন আফি শকিন আনচায়া এবনাল খাত্তাব ওলা ইকা কৌমুন উজ্জিলাহম তৈবা ফিল হায়াতি দুনিয়া বললেন হে ওমার তোমার ইমানে কি এখনো সন্দেহ রয়েছে আখরাতের প্রতি কি তোমার ইমান এখনো মজবুত হয়নি কি বলছো তুমি যাদের কথা তুমি আজকে বলছো যাদের আরাম আয়েসের কথা আজকে তুমি আমাকে শোনাচ্ছ তুমি কি জানো না উলা ইকা কৌমুন উজ্জেলাতলাহম তৈবাতহুম ফিল হায়াতির দুনিয়া রোম পারস্য এরা তো হলো সেই সব জাতি যাদেরকে পার্থিব জীবনেই তাদের আরাম আয়েসের বিষয়গুলি দেওয়া হয়েছে আখেরাতে তাদের জন্য আরাম আয়েস বলতে শান্তি নিরাপত্তা বলতে আখেরাতে তাদের জন্য সুখ শান্তি বলতে কিছুই নেই আখেরাতে রয়েছে তাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি দুনিয়াতে তাদেরকে এই আরাম আয়েস সুখ শান্তি দেওয়া হয়েছে সুতরাং এই রোম পারস্যের কথা চিন্তা করে তুমি কিভাবে আশ্চর্য হচ্ছ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমিরুল মিনীন অমর রদি আল্লাহ তালা আনহুকে এভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন আসলে একজন মুসলিম একজন মুসলিম প্রকৃতপক্ষে সে যদি দুনিয়ার জীবনে শান্তি খোঁজে তাহলে তো সে শান্তি পাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আর দুনিয়া জান্নাতুল কাফিরি ও সিজনুল মুমিন দুনিয়াটা হচ্ছে কাফের জন্য জান্নাত শুরু কাফের অমুসলিমের জন্য হচ্ছে দুনিয়াটা আরাম আয়েসের ও মুমিন দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য একটা কারাগার স্বরূপ কারাগারে যেমন মানুষ সুখ শান্তি খুঁজে না সুখ শান্তি পায় না ঠিক তেমনই ভাবে মমিন পার্থিব জীবনে এ দুনিয়াতে সে সেভাবে সুখ শান্তি খুঁজে বেড়াবে না বরং দুনিয়াতে সে কিভাবে আখেরাতের সে পাথেয় সংগ্রহ করতে পারে কিভাবে আখেরাতের সুখ শান্তিকে সে নিশ্চিত করে নিতে পারে একজন মমিন দুনিয়াতে সে কাজই করবে সে প্রস্তুতি নেবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এ কাহিনী থেকে শিক্ষা পাই একজন মমিন দুনিয়াটাকেই তার শান্তির স্থান আরাম আয়েসের স্থান হিসাবে সে কখনো মনে করবে না কখনো গ্রহণ করবে না বরং সে আখেরাতকেই জান্নাতকেই তার আরাম আয়েস সুখ শান্তি ভোগবিলাসের স্থান হিসাবে গ্রহণ করবে এজন্য আল্লাহ সুবাহানা তিনিও সুসংবাদ দিয়েছেন যারা জান্নাতে যাবে তাদের জন্য কত ধরনের বিষয় রয়েছে সেগুলি তো বলার অপেক্ষা রাখে না বরং আল্লাহ সুবাহানহতালা আরো ঘোষণা দিয়েছেন জান্নাতিদের জন্য তাই রয়েছে মা চাষ্টাহি আংফুসুকুম তোমরা জান্নাতে যাওয়ার পরে যা চাইবে তোমাদের মন আল্লাহ সুবাহ জান্নাতে সবকিছুই প্রস্তুত করে রেখেছেন এবং সবকিছু মুহূর্তের মাঝে চাওয়া মাত্রই জান্নাতিরা সে বিষয়গুলি পেয়ে যাবে সুতরাং সেই জান্নাতের সুখ শান্তির তুলনা তো দুনিয়ার সুখ শান্তির কোনই হতে পারে না সহিবুখারি ও মুসলিমের হাদিসে আরেকটি দীর্ঘ কাহিনী বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এমন ব্যক্তির যে জান্নাতে সর্বশেষে প্রবেশ করবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি সম্পর্কেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম দীর্ঘ বর্ণনা দিয়েছেন অর্থাৎ যে জান্নাতে সর্বশেষে প্রবেশ করবে মানে জান্নাতে জান্নাতে যারা হবে তাদের মাঝে সর্বনিম্ন স্তরের জান্নাতি যে এ ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সুবহানা আলা জান্নাতে প্রবেশ করার পরেই প্রাথমিকভাবে যখন সে জান্নাতের কাছে যাবে মনে করবে জান্নাত যেন ভরপুর হয়ে গেছে ভিতরে জায়গা নেই আল্লাহ সুবাহ তাকে বলবেন তুমি যাও ভিতরে তারপর ভিতরে যখন প্রবেশ করবে ভিতরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ সুবাহানা তাকে জান্নাতে যেই পরিমাণ জায়গা দিবেন সই বুখারি ও মুসলিমের হাদিসে স্পষ্টভাবে বর্ণনা এসেছে কোন বর্ণনায় বলা হয়েছে ওয়ালাকা মিসলুদ্দুনিয়া তোমার জন্য জান্নাতে স্থান হলো গোটা পৃথিবী যতটুকু স্থান সেই সমপরিমাণ স্থান হচ্ছে তোমার জন্য জান্নাতি সুহান আল্লাহ শুধু তাই নয় আরেক বর্ণনায় এসেছে ওয়ালাকা আশারাতু আমসালি দুনিয়া তোমার জন্য জান্নাতে স্থান হচ্ছে দশটা পৃথিবীর সমান যতটুকু জায়গা ততটুকু তোমাকে জান্নাতে স্থান দান করা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা একজন মমিন তার গোটা জীবনে টার্গেট থাকবে সেই জান্নাত সে জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্যই তার জীবনের শ্রম জীবনের ত্যাগ জীবনের চেষ্টা প্রচেষ্টা সবকিছু হবে সেই জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য তবে এর অর্থ এই নয় পার্থিব জীবনে আপনি একটু ভালো খাওয়ার চিন্তা করবেন একটু নিরাপদে থাকার চিন্তা করবেন সেগুলি করা যাবে না এমনটি কখনো ইসলাম বলেনি আল্লাহ সুবহানা হতালা আমাদেরকে এও শিক্ষা দিয়েছেন রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওফিল আখরাতে হাসানা ওকিনা আদাবান্নার হে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন আর আখেরাতের সেই কঠিন আজাব থেকে মুক্তি দান করুন তাহলে আল্লাহ সুহান আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়ার মাঝে তিনটি বিষয় একটি হচ্ছে দুনিয়ার কল্যাণ দ্বিতীয় হলো আখেরাতের কল্যাণ তৃতীয় হলো আখেরাতে জাহার নামের শাস্তি থেকে মুক্তি সুতরাং দুনিয়ার কল্যাণ আপনি সেভাবেই গ্রহণ করবেন যাতে দুনিয়ার কল্যাণ গ্রহণ করতে গিয়ে আপনার আখেরাতের কল্যাণ ছুটে না যায় দুনিয়ার কল্যাণ আপনি সেভাবে গ্রহণ করবেন যাতে দুনিয়ার কল্যাণ গ্রহণ করতে গিয়ে আপনি আখেরাতের আজাবে আজাব আপনাকে ভোগ করতে না হয় আল্লাহ শিক্ষা দিয়েছেন এভাবে আপনি দুনিয়ার কল্যাণও চাইবেন এবং আখেরাতের আজাব থেকে মুক্তিও চাইবেন এর মানে দুনিয়াতে আপনি সুখ শান্তি আরাম আয়েস গ্রহণ করা আপনার জন্য হারাম নয় আপনার জন্য অনুমতি রয়েছে তবে আল্লাহ রাবুল আলমিন আবার স্পষ্ট ঘোষণা দিচ্ছেন বলতু সিরুনাল হায়াত দুনিয়া ওয়াল আখরাতু খাইরু ওয়া আবকা বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাত তো হল উত্তম এবং চিরস্থায়ী দুনিয়ার সাথে আখেরাতের কোনো তুলনাই হয় না আখেরাতের বিষয়গুলির সাথে এই দুনিয়ার সুখ শান্তির কোনো তুলনায় হয় না সুতরাং একজন মমিন দুনিয়ায় সে সুখ শান্তি চাইবে না এমনটি নয় দুনিয়ায় সে ভালো খাবে ভালো পড়বে ভালো চলবে ভালোভাবে বসবাস করবে এমনটি চাইতে পারবে না এমনটি নয় আপনি চাইবেন চেষ্টা করবেন তবে আপনাকে সচেতন সতর্ক হতে হবে দুনিয়ার ভালো চাইতে গিয়ে আপনার আখেরাতের ভালোটা যেন হারিয়ে না যায় আখেরাতের ভালোর ঊর্ধ্বে যেন আপনি দুনিয়ার ভালোটাকে কখনো প্রাধান্য না দেন একজন মুসলিম সে অর্থ উপার্জন করবে কিন্তু অর্থ উপার্জন করার ক্ষেত্রে তাকে মনে রাখতে হবে সে যেন অবশ্যই বৈধ পন্থায় অর্থ উপার্জন করে এবং অর্থই যেন তাকে আবার আল্লাহর দিন থেকে বের করে না নিয়ে যায় যেমন আল্লাহ সুবাহ অন্য একটি আয়াতে বলেন আল্লাহ হাত্তা টুমুল মাকাবির মানুষের স্বভাব হল পৃথিবীতে সে যতদিন থাকবে ততদিন আধিক্যতা নিয়ে সে প্রতিযোগিতা করবেই সম্পদের আধিক্যতা শিক্ষার আধিক্যতা ডিগ্রির আধিক্যতা চাকরির আধিক্যতা অর্থের আধিক্যতা জনবলের আধিক্যতা সব ক্ষেত্রের আধিক্যতা তাকে ছাড়বে না হাত্তা টুমুল মাকাবির যতক্ষণ না তোমরা সে কবরে চলে যাও অতএব মানুষ পৃথিবীতে যতদিন জীবিত রয়েছে ততদিন সে মানুষ তার পৃথিবীতে যতদিন জীবিত রয়েছে ততদিন এগুলি তার মাঝে আসবেই কিন্তু এগুলি আসলেও মানুষ যেন কখনো আখরাতের সুখ শান্তি তার হারিয়ে না যায় জান্নাত তার যেন হারিয়ে না যায় জাহান্নাম তার যেন স্থান অবধারিত না হয় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সচেতন হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে হাদিসটি আজকে শুনেছি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার অবস্থাটা এমনই ছিল তিনি যদি আল্লাহ সুবাহ কাছে আবেদন করতেন যে বিশাল অহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দেওয়া হোক আল্লাহ সুহানা হুয়া তালা মুহূর্তের মাঝেই তাকে বিশাল উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিতেন আবার রসুল সাল্লাহ আলী ইসলাম তিনি বলেন যে ওহুদ পাহাড় যদি আমাকে ওহুদ পাহাড়ের সমপরিমাণও যদি আমাকে স্বর্ণ দেওয়া হয় বিশাল সম্পদ দেওয়া হয় তাহলে এই বিশাল সম্পদ আমার কাছে তিন দিনের বেশি থাকবে না অর্থাৎ একদিকে আসবে আরেকদিকে তিনি আল্লাহর পথেই দিনের পথেই তিনি ব্যয় করে দিবেন কেন এটা কি প্রাধান্য দিলেন না এজন্যই দিলেন না যে আজকে পৃথিবীর ভোগ বিলাসে আরাম আয়সে এই মহে যারা মগ্ন হয়েছে তারা আল্লাহর দিনের পথে অগ্রসর হতে পারেনি আল্লাহর দিন থেকে তারা ততটুকুই পিছে গেছে যতটুকু পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং দুনিয়াতে আপনি সুখ শান্তিতে থাকবেন ইসলাম এটি আপনার জন্য নিষিদ্ধ করেনি বরং নিষিদ্ধ করেছে তখনই যখন এই সুখ শান্তির পিছনে চলতে গিয়ে আখেরাতের সুখ শান্তিকে আপনি হারিয়ে ফেলবেন তাই আসুন আমরা যেন উভয়ের সমন্বয় ঘটিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়েই আমাদের জীবনকে সেভাবে গড়তে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন